এগিয়ে চলছে এগিয়ে যাবে আমাদের জামিয়া নববী আদর্শের মরুত প্রতীক দেখো আমাদের জামিয়া এগিয়ে চলছে এগিয়ে যাবে আমাদের জামিয়া নববী আদর্শের মূর্ত প্রতীক দেখো আমাদের জামিয়া এগিয়ে চলছে এগিয়ে যাবে আমাদের জামিয়া নববী আদর্শের মূর্ত প্রতীক দেখো আমাদের জামিয়া নববী আদর্শের মূর্ত প্রতীক দেখো আমাদের জামিয়া তালিম তরবিয়ত এলে মামালে সাহাবি নমুনাধারী পূর্বসূরীদের অনুকরণে রয়েছে সবই জারি তালিম তরবিয়ত এলে মামালে সাহাবি নমুনাধারী পূর্বসূরীদের অনুকরণে রয়েছে সবই জারি তালিম তরবিয়ত এলে মামালে সাহাবি শহীদের অনুকরণে রয়েছে সবই জারি শিক্ষার পাশাপাশি রয়েছে দীক্ষা শিক্ষার পাশাপাশি রয়েছে দীক্ষা শিক্ষার পাশাপাশি রয়েছে দীক্ষা খোদার বিধানে করতে দুনিয়া এগিয়ে চলছে এগিয়ে যাবে আমাদের জামিয়া নববী আদর্শের মূর্ত প্রতীক দেখো আমাদের জামিয়া এগিয়ে চলছে এগিয়ে যাবে আমাদের জামিয়া নববী আদর্শের মূর্ত প্রতীক দেখো আমাদের জামিয়া নববী আদর্শের মূর্ত প্রতীক দেখো আমাদের জামিয়া দাওয়াতি মেহনত করছে সবাই সপ্তাহে একদিন সংগ্রাম মিছিলে রাজপথে আমাদের অংশ তুলনাহীন দাওয়াতি মেহনত সবাই সপ্তাহে একদিন সংগ্রাম মিছিলে রাজপথে আমাদের অংশ তুলনাহীন দাওয়াতি মেহনত করছে সবাই সপ্তাহে একদিন সংগ্রাম মিছিলে রাজপথে আমাদের অংশ তুলনাহীন দেশ জাতি নিয়ে চিন্তা ফিকির দেশ জাতি নিয়ে চিন্তা ফিকির দেশ জাতি নিয়ে চিন্তা ফিকির কিভাবে হবে মুক্তির জড়িয়া এগিয়ে চলছে এগিয়ে যাবে আমাদের জামিয়া নববি আদর্শের মূর্ত প্রতীক দেখো আমাদের জামিয়া এগিয়ে চলছে এগিয়ে যাবে আমাদের জামিয়া নববী আদর্শের মূর্ত প্রতীক দেখো আমাদের জামিয়া নববী আদর্শের মূর্ত প্রতীক দেখো আমাদের জামিয়া নববী আদর্শের মূর্ত প্রতীক দেখো আমাদের জামিয়া নববী আদর্শের মূর্ত প্রতীক দেখো আমাদের জামিয়া